যার করুণায় জীবন সবার যার হাতে মরণ যার করুণায় জীবন সবার যার হাতে মরণ যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন ও তুই করলি না সরণ তাহারে করলি না সরণ যার ইশারায় ঢেউ খেলে যায় ভরা নদীর বাঁকে মৌমাছিরা মধু খেয়ে জমায় রে তার চাকে দোয়েল কোয়েল বুলবুলি আর পিউ পাপিয়া ডাকে গোলাপ বকুল শিউলি পলাশ ফোটে শাখে শাখে রোজ হাসরে কবর ফেড়ে উঠবি রে যার ডাকে হে ভবের খেলায় সব হারিয়ে খুঁজলি না মন তাকে দুই জাহানের মালিক সেজে সেই চির আপন চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন ও তুই করলি না সরণ তাহারে করলি না সরণ কোথায় কখন কোন কারণে কে থাকে কার পাশে কোন পিপিড়ায় ঘর বেঁধেছে কোন মাঠে কোন ঘাসে কোন বাতাসের কোন সে ধুলা ঢুকলো রে কার শ্বাসে কোন কবরে কোন শেষিয়াল মুখ দিল কার লাশে কুদরতি নয়নে তাহার সকল কিছুই ভাসে আড়াল থেকে দেখে দেখে মুখটি পেশে হাসে কেমনে বুঝিবি তাহার কর্মের ধরন চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন ও তুই করলি না সরণ তাহারে করলি না সরণ থাকতে সময় ঠিক হয়ে যা ওরে অপথ ভোলা ভুল পথে পা বাড়িয়ে জীবন করিস নে আর ঘোলা সম্মুখে তোর রাস্তা এখন দুইটাই আছে খোলা দেখে শুনে তুই বেছে নে কোন পথে তোর চলা শেষ বিচারে নাচস যদি জাহান নামের জ্বালা তৌবা করে হয়ে যারে আল্লাহ রসুলওয়ালা মহান প্রভুর দরবারে কর আত্মসমর্পণ চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন ও তুই করলি না শরণ তাহারে করলি না শরণ যার করুণায় জীবন সবার যার হাতে মরণ যার করুণায় জীবন সবার যার হাতে মরণ যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন ও তুই করলি না শরণ তাহারে করলি না শরণ চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন ও তুই করলি না শরণ তাহারে করলি না শরণ